গাছেরা আমাকে বলে তুমি কি পারো না দাঁড়াতে আমার মতো দৃঢ় পদে খোদার পথে পাখিরা আমাকে বলে তুমি কি পারো না ঘুরতে আমার মতো অন্যে হয়ে শাহাদাতের খোঁজে গাছেরা আমাকে বলে তুমি কি পারো না দাঁড়াতে আমার মতো দৃঢ় পদে খোদার পথে পাখিরা আমাকে বলে তুমি কি পারো না ঘুরতে আমার মতো অন্যে হয়ে শাহাদাতের খোঁজে আকাশের ওই নীলিমা শিখিয়েছে মোরে উদারতা বাতাসের ওই সৌরভ দেখিয়েছে সার্বজনীনতা আকাশের ওই নীলিমা শিখিয়েছে মোরে উদারতা বাতাসের ওই সৌরভ দেখিয়েছে সার্বজনীনতা অমাবস্যার ওই রজনী বলছে আমায় নির্ভীক হতে গাছেরা আমাকে বলে তুমি কি পারো না দাঁড়াতে আমার মতো দৃঢ় পদে খোদার পথে পাখিরা আমাকে বলে তুমি কি পারো না ঘুরতে আমার মতো অন্যে হয়ে শাহাদাতের খোঁজে নদী নদিনীর কলতান বলে দেয় হতে হবে বেগবান ব্যাঘ্র সিংহের গর্জন করতে যে হবে মোরে আরজন নদিনীর ওই কালতান বলে দেয় হতে হবে বেগবান ব্যাঘ্র সিংহের গর্জন করতে যে হবে মোরে আরজন সূর্যালোকের প্রখরতা বলছে আমায় তেজ দীপ্ত হতে গাছেরা আমাকে বলে তুমি কি পারো না দাঁড়াতে আমার মতো দৃঢ় পদে খোদার পথে পাখিরা আমাকে বলে তুমি কি পারো না ঘুরতে আমার মতো অন্য হয়ে শাহাদাতের খোঁজে গাছেরা আমাকে বলে তুমি কি পারো না দাঁড়াতে আমার মতো দৃঢ় পদে খোদার পথে পাখিরা আমাকে বলে তুমি কি পারো না ঘুরতে আমার মতো অন্য হয়ে শাহাদাতের খোঁজে